আবু বুর্দা সাজিয়াল্লাহ তালাহু তিনি তার পিতা হতে বর্ণনা করে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ধরনের লোকের জন্য দুটি পণ্য রয়েছে এক আহলে কিতাব যে ব্যক্তি তার নবীর উপর ইমান এনেছে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরও ইমান এনেছে দুই যে কীটদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে তিন যার বাদী ছিল যার সাথে সে মিলিত হতো তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দিনে ইলম শিক্ষা দিয়েছে অতপর তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য দুটি পুণ্য রয়েছে অতপর বর্ণনাকারী আমির রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রকে বললেন তোমাকে কোনো কিছুর বিনিময়ে ব্যতীতই হাদিসটি শিক্ষা দিলাম অথচ পূর্বে এর চেয়ে ছোট হাদিসের জন্য লোকেরা দূর দূরান্ত থেকে সওয়ার হয়ে মদিনায় আসত